সাগরের পাড়ে দাঁড়িয়ে আমি প্রশ্ন ছুড়ে দিলাম কে আমার জীবনদাতা কোথায় আমি ছিলাম সাগরের পাড়ে দাঁড়িয়ে আমি প্রশ্ন ছুড়ে দিলাম কে আমার জীবনদাতা কোথায় আমি ছিলাম উর্মিমালা গর্জে ওঠে জবাব দিল শেষে সুখে দুঃখে তিনি তোমার থাকে না সে পাশে উর্মিমালা গর্জে ওঠে জবাব দিল শেষে সুখে দুঃখে তিনি তোমার থাকে না সে পাশে এই জাহানের স্রষ্টা তিনি আল্লাহ তাহার নাম সাগরের পাড়ে দাঁড়িয়ে আমি প্রশ্ন ছুড়ে দিলাম কে আমার জীবনদাতা কোথায় আমি ছিলাম গহীন বনের ফাঁক পাহাড়টাকে ডাকি এই কে সাজালেন বলো আমায় দেখি গহীন বনের ফাঁক গলিয়ে পাহাড়টাকে ডাকি এই কে সাজালেন বলো আমায় দেখি বলল সে যে স্রষ্টা আমার বলল সে যে স্রষ্টা আমার আল্লাহ তাহার নাম সাগরের পাড়ে দাঁড়িয়ে আমি প্রশ্ন ছুড়ে দিলাম কে আমার জীবনদাতা কোথায় আমি ছিলাম সাগরের পাড়ে দাঁড়িয়ে আমি প্রশ্ন ছুড়ে দিলাম কে জীবনদাতা কোথায় আমি ছিলাম